আনাস ইবনু মালিক হতে বর্ণিত তিনি বলেন আবু তাল্লাহ রদিল্লাহ তালাহু ওম্মু সুলাইমকে বললেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর দুর্বল কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তিনি ক্ষুধার্ত তোমার নিকট খাবার কিছু আছে কি তখন উম্মু সুলাইম কয়েকটি জবের রুটি বের করলেন তারপর তার ওড়না বের করে এর একাংশ দ্বারা রুটিগুলো পেঁচিয়ে আমার কাপড়ের মধ্যে গুজে দিলেন আর অন্য অংশ আমার গায়ে জড়িয়ে দিয়ে আমাকে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট পাঠালেন আনাস রদিল্লাহ তালাহু বলেন আমি এগুলো নিয়ে গেলাম এবং রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মসজিদে পেলাম তার সঙ্গে অনেক লোক আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম রসুলুল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন আবু তাল্হা তোমাকে পাঠিয়েছে আমি বললাম হ্যাঁ তখন তিনি বললেন খাওয়ার জন্য আমি বললাম হ্যাঁ রাসুলুল্লাহ সাল্লু আলহিহাল্লাম তার সাথীদেরকে বললেন ওঠো তারপর তিনি চললেন আমিও তাদের আগে আগে চলতে লাগলাম অবশেষে আবু তাল্হার কাছে এসে পৌঁছলাম আবু তাল্হা বললেন হে উম্মু সুলাইম রাসুলুল্লাহ সাল্লু আলহিহাল্লাম তো অনেক লোক নিয়ে এসেছেন অথচ আমাদের কাছে এ পরিমাণ খাবার নাই যা তাদের খাওয়াবো উম্মু সুলাইম বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন আনাস রদিল্লাহ তালাহু বলেন তারপর আবু তাল্হা গিয়ে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করলেন তারপর আবু তাল্হা ও রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে ঘরে প্রবেশ করলেন তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মু সুলাইমকে ডেকে বললেন তোমার কাছে যা আছে তা নিয়ে আসো উম্মু সুলাইম ওই রুটি নিয়ে আসলেন তিনি আদেশ করলে তা টুকরো টুকরো করা হলো উম্মু সোলাইম ঘি বা মধুর পাত্র নিংড়িয়ে তাকে ব্যঞ্জন বানালেন তারপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মাশাল্লাহ এতে যা পড়ার পড়লেন এরপর বললেন জনকে আসতে অনুমতি দাও তাদেরকে আসতে বলা হলে তারা তৃপ্ত হয়ে আহার করল এবং তারা বেরিয়ে গেল আবার বললেন জনকে অনুমতি দাও তাদের অনুমতি দেওয়া হলো তারা আহার করে তৃপ্ত হলো এবং চলে গেল এরপর আরও জনকে অনুমতি দেওয়া হলো এভাবে দলের সকলেই আহার করল এবং তৃপ্ত হলো তারা মোট আশি জন লোক ছিল